হুশিয়ার সাবধান কাফেরো বেঈমান দুশ্মন ইসলামের হুশিয়ার সাবধান কাফেরো বেঈমান দুশ্মন ইসলামের অরুণ তরুণ জেগেছে আজ মরতে রাজি হারতে নারাজ অরুণ তরুণ জেগেছে আজ মরতে রাজি হারতে নারাজ একটাই দাবি সকলে আই হবে আল কোরআনের চাই পতন জালিল শাসকের আই হবে আল কোরআনের পাই পতন জালিম শাসকে সেই দিন যে কবে আসবে মন খুশির জোয়ারে ভাসবে সেই দিন যে কবে আসবে এই মাজলুম জনতা আসবে যদিও মোরের মতো এক শাসক পেতাম পেতাম কোরআনের শাসন দূর হয়ে যেত বাতিলের মাসনাদ থাকতো না জালিমের শোষণ যদিও মোরের মতো এক শাসক পেতাম পেতাম কোরআনের শাসন দূর হয়ে যেত বাতিলের মাসনাদ থাকতো না জালিমের শোষণ সময় এসেছে দিন বদলের পরাজয় হবে সব দুশ্মনের সময় এসেছে দিন বদলের পরাজয় হবে সব দুশ্মনের উড়াবো নিশান বিজয়ে আইন হবে আল কোরআনের চাই পতন জালিম শাসকে আইন হবে চাই পতন জালিম শাসকে সেই দিন যে কবে আসবে মন খুশির জোয়ারে ভাসবে সেই দিন যে কবে আসবে এই মাজলুম জনতা আসবে যদি রাশেদার যুগ চাও ফিরে পেতে ময়দানে আসো আজ নেমে জীবন বিলিয়ে দাও অকাতরে দিন ইসলামের প্রেমে যদি রাশেদার যুগ চাও ফিরে পেতে ময়দানে আসো আজ নেমে জীবন বিলিয়ে সংকট মোরালি আলী গাজী আয়ুবের সংকট খালিদ বিন সংকট মোরালি আলী গাজী আয়ুবের সংকট খালিদ বিন না কেসেছে জিহাদে আই আইন হবে আল চাই পতন জালিম শাসকে আইন হবে চাই পতন জালিম শাসকের সেই দিন যে কবে আসবে মন খুশির জোয়ারে ভাসবে সেই দিন যে কবে আসবে এই মাজলুম জনতা আসবে সেই দিন যে কবে আসবে খুশির জোয়ারে ভাসবে সেই দিন যে কবে আসবে এই মাজলুম জনতা আসবে